บุ๊กทูหกชอยชอยอ่านและเขียน পড়া এবং লেখা পড়া এবং লেখা ดิฉันอ่าน আমি পড়ি আমি পড়ি ดิฉันอ่านจดหมาย আমি একটা অক্ষর পড়ি আমি একটা অক্ষর পড়ি ดิฉันอ่านคำศัพท์ আমি একটা শব্দ পড়ি আমি একটা শব্দ পড়ি ดิฉันอ่านประโยค আমি একটা বাক্য পড়ি আমি একটা বাক্য পড়িดิฉันอ่านจดหมาย আমি একটা চিঠি পড়ি আমি একটা চিঠি পড়ি ดิฉันอ่านหนังสือ আমি একটি বই পড়ি আমি একটি বই পড়ি ดิฉันอ่าน আমি পড়ি อามี প ড ়ีคุณอ่าน ত ুมี প อ়ো তুমি পড়ো เขาอ่านเช পড়ে সে পড়ে ดิฉันเขียน อามีลิขีอามีลิขีดิฉันเขียนจดหมาย আমি একটা অক্ষর লিখি আমি একটা অক্ষর লিখি ดิฉันเขียนคำศัพท์ আমি একটা শব্দ লিখি আমি একটা শব্দ লিখি ดิฉันเขียน ประโยค আমি একটা বাক্য লিখি আমি একটা বাক্য লিখি ดิฉันเขียนจดหมาย อามีเอกตาจีทีลิขีอามีเอกตาจีทีลิขี ดิฉันเขียนหนังสือ อามีเอกตาบุยลิขีอามีเอกตาบุยลิขี ดิฉันเขียน อามีลิขีอามีลิขี คุณเขียน তুমি লেখো তুমি লেখো เขาเขียน সে লেখে সে লেখে